গাছ গাছালি পাখ পাখালি হাজার পাখির ভিড়ে নদীর তীরে শ্যামল গায়ে থাকি ছোট নিরে গাছ গাছালি পাখ পাখালি হাজার পাখির ভিড়ে নদীর তীরে শ্যামল গায়ে থাকি ছোট নিরে শেষ বিকেলে বকের সারি থাকে অনেক দূরে মন যে আমার চাই যেতে চাই মিষ্টি মধুর সুরে শেষ বিকেলে বকের শাড়ি থাকে অনেক দূরে মন যে আমার চাই যেতে চাই মিষ্টি মধুর সুরে মন যে আমার চাই যেতে চাই মিষ্টি মধুর সুরে গাছ গাছালি পাখ পাখালি হাজার পাখির ভিড়ে নদীর তীরে শ্যামল গায়ে থাকি ছোট নীরে গাছ গাছালি পাখ পাখালি হাজার পাখির ভিড়ে নদীর তীরে শ্যামল গায়ে থাকি ছোট নীরে মন ভরে যায় পাখির গানে সবুজ শ্যামল গায় প্রাণীর প্রিয় গ্রামটি আমার পাড়ি দিও নাই মন ভরে যায় পাখির গানে সবুজ শ্যামল গায় প্রাণীর প্রিয় গ্রামটি আমার পাড়ি দিও নাই প্রাণের প্রিয় গ্রামটি আমার পাড়ি দিও নাই গাছ গাছালি পাখ পাখালি হাজার পাখির ভিড়ে নদীর তীরে শ্যামল গায়ে থাকি ছোট্ট নিরে গাছ গাছালি পাখ পাখালি হাজার পাখির ভিড়ে নদীর তীরে শ্যামল গায়ে থাকি ছোট নিরে নদীর তীরে শ্যামল গায়ে থাকি ছোট নিরে নদীর তীরে শ্যামল গায়ে থাকি ছোট নিরে